জনৈক ব্যক্তি খলিফা মোতাসিম বিল্লার সামনে দাঁড়িয়ে বলল হে আমিরুল মুমিনিন আমি রোমের আম্মুরিয়া নামক এক নগরীতে ছিলাম সেখানে অনারবী এক কাফের সচ্চরিত্রা সদাচারী নিয়ে এক বাদীর চেহারায় চপের আঘাত করল তখন বাদী আত্মনাদ করে বলল ওয়া মুআতাসিমা সে আপনার কাছে অত্যাচার থেকে রক্ষা পাওয়ার আর্তনাদ জানিয়েছে একথা শুনে অনারবি বলল খলিফা মোহতাসিম তোমার কি সাহায্য করতে পারবে তুমি কি ভেবেছ সে ঢাল তলোয়ার নিয়ে তোমার সহযোগিতায় এগিয়ে আসবে এ কথা বলে সে বাদিটিকে আরও প্রহার করতে লাগল এ বেদনাদায়ক বিবরণ শুনে খলিফা জিজ্ঞেস করলেন আম্মরিয়া রোমের কোন দিকে তখন লোকটি হাত দিয়ে ইশারা করে দেখাল খলিফা সেদিকে মুখ করে বললেন হে বাদি আমি খলিফাতুল মুমিনিন মোতাসিম বিল্লা তোমার ডাকে সাড়া দিলাম এরপর তিনি বারো হাজার উন্নত অশ্ব প্রস্তুত করে আম্মরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং সে নগরী অবরোধ করলেন দীর্ঘকাল দুর্গ অবরুদ্ধ রইল কিন্তু কিছুতেই তা বিজয় করা যাচ্ছিল না এতে খলিফা মোহতাসিম বিল্লা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন এক রাতে তার এক অনুচরকে নিয়ে সেনাবাহিনীর মাঝে গুপ্তচর বৃত্তি করতে বের হলেন এক কর্মকারের তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলেন যে ঘোড়ার পায়ের নাল তৈরি করত তার সামনে বসা ছিল কুৎসিত দর্শন টেকো মাথার এক যুবক সে নেহাইয়ের উপর আঘাত করছিল আর বলছিল এ আঘাত মোতাসিমের মাথায় পড়ুক এ কথা শুনে কর্মকার তাকে বলল আমাকে এসব ব্যাপারে জড়িও না বাপু আমি কিছু জানি না আর খলিফাতুল মুমিনিন তোমার কোন বাড়াভাতে ছাই দিয়েছেন যুবক বলল তিনি কার্যকরী কোনো পদক্ষেপই নিচ্ছেন না পূর্ণ শক্তি নিয়ে এই নগরী দীর্ঘদিন ধরে অবরোধ করে আছেন কিন্তু এখনো তা বিজয় করতে পারছেন না আমাকে দায়িত্ব দিলে আগামীকালই তিনি দুর্গের অভ্যন্তরে রাত্রি যাপন করতে পারতেন এ কথা শুনে খলিফা যার পরনাই বিস্মিত হলেন সে যুবককে নিয়ে আসতে কিছু লোক পাঠালেন পরদিন সকালে সে খলিফার সামনে উপস্থিত হল খলিফা তাকে জিজ্ঞেস করলেন তুমি আমার দুর্গ অবরোধের ব্যাপারে যে মন্তব্য করেছ তা আমি জানতে পেরেছি এখন বলো কেন তুমি এমন মন্তব্য করেছ যুবক বলল আপনি যা শুনেছেন তা সত্য আপনি যদি আমাকে যুদ্ধের দায়িত্বভার প্রদান করেন তবে আমি আশাবাদী আল্লাহ আপনাকে বিজয় দান করবেন খলিফা বললেন আমি তোমায় দায়িত্বভার প্রদান করলাম এরপর খলিফা তাকে যুদ্ধের অগ্রসেনানী বানালেন এবং তারই হাতে দুর্গ বিজিত হলো। যে লোকের মাধ্যমে খলিফার কাছে নির্যাতিতা বালিকার সংবাদ পৌঁছেছিল যে বালিকার আর্থচিৎকারের সংবাদ শুনে তিনি অভিযান রচনা করেছিলেন খলিফা লোকটিকে বললেন আমাকে সে বালিকার কাছে নিয়ে চলো লোকটি সেখানে তাকে নিয়ে গেল আর বালিকাটিকে বন্দিশালা থেকে বের করে আনল তাকে দেখে খলিফা জিজ্ঞেস করলেন হে বালিকা মোতাসিম কি তোমার ডাকে সাড়া দিয়েছে যে অনারবী কাফের ব্যক্তি বালিকাটিকে নির্মম অত্যাচার করত খলিফা বালিকাটিকে তার মালিক বানিয়ে দিলেন এমনই ছিল আমাদের পূর্ণবান জনদরদী মুসলিম খলিফাদের চরিত্র নির্যাতিত নিপীড়িতদের রক্ষাকল্পে পাড়ি দিতেন বহু পথ পাইয়ে দিতেন বঞ্চিতকে তার প্রাপ্য অধিকার